আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কি আশ্চর্যান্বিত হও না আমার উপর আরোপিত কুরেশদের নিন্দা ও অভিশাপকে আল্লাহ তালা কি চমৎকারভাবে দূরীভূত করেছেন তারা আমাকে নিন্দিত ভেবে গালি দিচ্ছে অভিশাপ করছে অথচ আমি মুহাম্মদ চিরপ্রশংসিত